هذا إلا سحر يؤثر তবে যখন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিনটি অত্যন্ত কঠিন দিন হবে কাফেরদের জন্য মোটেই সহজ হবে না আমাকে এবং সে ব্যক্তিকে ছেড়ে দাও যাকে আমি একা সৃষ্টি করেছি তাকে অঢেল সম্পদ দিয়েছি এবং আরও দিয়েছি সব সময় কাছে থাকার মতো অনেক পুত্র সন্তান তার নেতৃত্বের পথ সহজ করে দিয়েছি এর পরও সে লালায়িত আমি যেন তাকে আরও বেশি দান করি তা কখনো নয় সে আমার আয়াতসমূহের সাথে শত্রুতা পোষণ করে অচিরেই আমি তাকে এক কঠিন স্থানে চড়িয়ে দেব সে চিন্তা ভাবনা করল এবং একটা ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল অভিশপ্ত হোক সে সে কি ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল আবার অভিশপ্ত হোক সে সে কি ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল অতপর সে মানুষের দিকে চেয়ে দেখল তারপর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 তো মানুষের কথা মাত্র শিগগিরই আমি তাকে দুজকে নিক্ষেপ করব তুমি কি জানো সে দুজক কি যা জীবিতও রাখবে না আবার একেবারে মৃতও করেও ছাড়বে না গায়ের চামড়া ঝলসিয়ে দেবে সেখানে নিয়োজিত আছে উনিশ জন কর্মচারী আমি ফেরেশতাদের দোজখের কর্মচারী বানিয়েছি এবং তাদের সংখ্যাকে কাফেরদের জন্য ফেতনা বানিয়ে দিয়েছি যাতে আহলে কিতাবদের দৃঢ় বিশ্বাস জন্মে ইমানদারদের ইমান বৃদ্ধি পায় আহলে কিতাব ও ইমানদাররা সন্দেহ পোষণ না করে আর যাদের মনে রোগ আছে তারা এবং কাফেররা যেন বলে এ অভিনব কথা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছে এভাবে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ অবহিত নয় আর দোজখের এ বর্ণনা এছাড়া আর কোনো উদ্দেশ্যই নয় যে মানুষ তা থেকে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 চিঠি পাঠানো হোক তা কখনো হবে না আসল কথা হল এরা আখেরাতকে আদৌ ভয় করে না কখনো না এ তো একটা উপদেশ বাণী এখন কেউ চাইলে এ থেকে শিক্ষা গ্রহণ করুক আর আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না একমাত্র তিনি তাকোয়া বা ভয়ের যোগ্য এবং তাকোয়ার নীতি গ্রহণকারীদের ক্ষমার অধিকারী